আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার নিজের জন্মে করলি না তুই কিছু আল্লাহ জানিন ঘুরিস কাদের পিছু নিজের জন্য করলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার আমি বলি খোদার পথে হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস ছিলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না যে শুনি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না যে শুনি আল কোরআনের ছেড়ে কি বাহির হব না আল কোরআনের আহ্বানেও মা ঘর ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তার একটু পরে কেঁদে বলেন হে খোদা নভার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গলি আপনি কি মা নিষেধ করেন বলুন না যে শুনি আল কোরআনের আহ্বানেও মা ঘর ছেড়ে কে বাহির হব না চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তার একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খুদার পথেই হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খুদার পথেই হোক জীবন পার